আমাদের রক্ত টকবগ করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে আমাদের রক্ত টকবগ টকবগ করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে আমাদের রক্ত করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে খুনে ধরায় সমাজ ভাঙছি ও জালিমের বুকে বান ভাঙছি খুনে ধরায় সমাজ ভাঙছি আমাদের তাকবীরে তাগুতের বুনিয়াদ আমাদের তাকবীরে তাগুতের বুনিয়াদ কেবে কেবে ভেঙে ভেঙে পড়ছে আমাদের রক্ত টগবগ টগবগ করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার ত্রুটি চেপে ধরছে আমাদের রক্ত টগবগ টগবগ করছে মানুষের অধিকার নিয়ে যারা প্রতিদিন ছিনিমিনি খেলছে আমাদের সিংহ আমাদের জঙ্গিরা দলে পিছে অভিরাম আমাদের জঙ্গিরা দলে পিছে অভিরাম সরাসরি মুখোমুখি লড়ছে আমাদের রক্ত টক বক টক বক করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে আমাদের রক্ত টক বক টক বক করছে আমাদের পক্ষে শপথের বৈশাখ ঝঞ্ঝার টুটি চেপে ধরছে